আইশাহ রজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আরবের কোনো এক গোত্রের এক মুক্তিপ্রাপ্ত কৃষ্ণকায় মহিলা ইসলাম গ্রহণ করেন মসজিদের পাশে ছিল তার ছোট্ট একটি ঘর আইসা রজিল্লাহ তাল্লাহা বলেন সে আমাদের নিকট আসতো এবং আমাদের সাথে কথাবার্তা বলতো যখন তার বাক্যালাপ শেষ হতো তখন প্রায়ই বলতো ইয়ামুল বিশাহ অর্থাৎ মণিমুক্তা খচিত হারের দিন আমাদের রবের পক্ষ হতে আশ্চর্যজনক ঘটনাবলীর একটি দিন জেনে রাখুন আমার রব আমাকে কুফর এর দেশ হতে মুক্তি দিয়েছেন সে এই কথাটি প্রায়ই বলতো একদিন আয়সা রদিয়াল্লাহ তালাহা ওই মহিলাকে জিজ্ঞেস করলেন ইয়ামুল বিশাহ কি তখন সে বলল যে আমার মনিবের পরিবারের এক শিশুকন্যা ঘর হতে বের হলো তার গলায় চামড়ার উপর মণিমুক্তা খচিত একটি হাড় ছিল হাড়টি ছিঁড়ে গলা হতে পড়ে গেল তখন একটি চিল ওটা গোস্তের টুকরা মনে করে ছো মেরে নিয়ে গেল তারা আমাকে হাড় চুরির সন্দেহে শাস্তি ও নির্যাতন করতে লাগলো অবশেষে তারা আমার লজ্জাস্থানে তল্লাশি চালালো যখন তারা আমার চারপাশে ছিল এবং আমি চরম দুঃখে ছিলাম এমন সময় একটি চিল কোত্থেকে উড়ে আসলো এবং আমাদের মাথার উপরে এসে হাটটি ফেলে দিল তারা হাটটি তুলে নিল তখন আমি বললাম এটা হলো সেই হার যেটা চুরির জন্য আমার উপর অপবাদ দিয়েছ অথচ এ ব্যাপারে আমি সম্পূর্ণ নির্দোষ